আরেকটি প্রশ্ন এক ভাই লিখেছেন যে অলিউল্লাহ কারা এবং ওমর বা চিরজীব কারা রাসুল্লাহামকে বাংলাদেশে ওমর বলা হয় ওলি আল্লাহ সম্পর্কে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আল্লাহ ইন্না আউলি আল্লাহ খাউফুন আলিহিম আল্লাহম ইয়াহজান আল্লাহর যারা বন্ধু আল্লাহর যারা প্রিয় আল্লাহ যারা দোস্ত অলি মানে আল্লাহর বন্ধু আল্লাহর প্রিয় ব্যক্তি তাদের জন্য কোনো ভয় নেই চিন্তা নেই এবং যে কোনো মানুষ আল্লাহর অলি হইতে পারে সুফিরা পীররা একে নিজের জন্য বরাদ্দ করে নিয়েছে যেমন কোরআন আল্লাহ ইহুদি নাসারাদের কথা বলেছে যে ইহুদিরা বলতো যে জান্নাতে শুধু ইহুদিরাই যাবে নাসারারা বলতো যে খ্রিস্টানরা শুধু জান্নাতে যাবে নাসারা এগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের কথা তো এইরকমই কথা খানিকটা ওলির ব্যাপারটা তাদের কাছে ওলি একেবারে বিশেষ তরিকাতে শুধু তারাই ওলি হতে পারবে না এমন কিছু নাই ইসলামে ওলি যে কোনো মানুষ হতে পারে আল্লাহ বলছেন যে অলিদের জন্য কোনো চিন্তা নেই এবং তারা তাদের জন্য কোনো ভয় নেই তারা চিন্তিত হবে না কারা তারা আল্লাদিন আমানু ওয়াকানু ইয়াত্তাকুন মাত্র দুইটি গুণ লাগবে মাত্র দুইটি গুণ কিন্তু দুটি গুণ নিজের মধ্যে সৃষ্টি করতে হবে তৈরি করতে হবে আল্লাদিন আমানু প্রথম হচ্ছে ইমান ইমান ইমানের স্তম্ভ হচ্ছে ছয়টি এবং ইমানের বিপরীত যেসব জিনিস শিরিক কুফরি নেফা কপটা এগুলি মুক্ত করতে হবে ইমানকে তাহলে তো ইমানের যে ছয়টি স্তম্ভ একে পূর্ণ করতে হবে এবং ইমানের বিপরীত যেগুলি ইমানকে নষ্ট করে সেগুলি থেকে ইমানকে মুক্ত করতে হবে আল্লাদিন আমন তাহলে মমিন হইতে হবে প্রথম কথা হচ্ছে মমিন হইতে হবে আপনি যদি মমিন হন একটি শর্ত পূরণ করলেন আরেকটি শর্ত ওয়াকান তাকুন এবং তারা আল্লাহ ভীরু তারা আল্লাহ ভীরু আল্লাহকে ভয় করে তাকুয়া রয়েছে তাকুয়া রয়েছে মানে যে কোনো গুণা থেকে নিজেকে বাঁচিয়ে রাখে জেনে শুনে গোনা করে না জেনে শুনে গোনা করে না জেনে গোনা হয়ে যেতে পারে আর গোনা যদি হয়ও জেনে শুনে তারপর ওলি থাকবে তবা করলি যেহেতু তবা করলে হাদিসে কি রয়েছে যে তবা করলো তার যেন গোনায় হয়নি আর তাই বমিনা জাম্বে কামাল্লা জাম্বালাহু বড় বড় আল্লাহ নেক বান্দাদের ভুল হয়েছে তারপর তবা করে নিয়েছেন আর তাই বমিনা জাম্বে কামাল্লা জাম্বালাহু তাহলে এই দুটি গুণ যদি থাকে ইমান এবং তাকো আল্লাহ ভীরুতা তাহলে যে কোনো মানুষ আল্লাহর বন্ধু হইতে পারে যে কোনো মানুষ আল্লাহর প্রিয় হইতে পারবে সে হচ্ছে আল্লাহর অলি আর অলি হওয়ার জন্য পীরের কোনো তরিকা ধরতে হবে আর তরিকা ধরে বিশেষ একটা কোর্স পাশ করতে হবে সেই পীরের মুরিদ হয়ে তারপরে তার জনাসীন খলিফা গদ্দিনাসীন হইতে হবে ইত্যাদি ইত্যাদি এসব ভ্রান্ত তরিকা এবং এই যে সুফিয়াত এই যে পীরতন্ত্র পীর মুরিদির যে ব্যবসা এই ব্যবসাটি ইসলামের কোনো সিলেবাসে নেই ইসলামের সিলেবাসের বাইরে রেখে দেন জি